উকাইল রাজিয়াল্লাহ তাল্লাহ্ন জুহুরি রহমতুল্লাহ আলহি থেকে বর্ণনা করেন যে উরুয়া রহমতুল্লাহ আলহি বলেন যে আমার নিকট আইসা রাজিয়াল্লাহ তাল্লাহা বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ মুসলিম নারীদের পরীক্ষা করতেন এবং আমাদের নিকট এ বর্ণনা পৌঁছেছে যে যখন আল্লাহ তালা নাজিল করেন মুসলিমগণ যেন মুশ্রিক স্বামীদের সেসব খরচ আদায় করে দেয় যা তারা তাদের হিজরতকারী স্ত্রীদের জন্য ব্যয় করেছে এবং মুসলিমদের নির্দেশ দেন যেন তারা কাফির স্ত্রীদের আটকে না রাখে তখন উমর আদিল্লাহ তার দুই স্ত্রী কুরাইবা বিন্তু আবু উমাইয়া ও বিনতে জাওয়াল খুজাইকে তালাক দিয়ে দেন অতপর কুরাইবাকে মুয়াবিয়া ও অপরজনকে আবু জাহাম বিয়ে করে নেয় অতপর কাফিররা যখন মুসলিমদের তাদের স্ত্রীদের জন্য খরচকৃত অর্থ ফেরত দিতে অস্বীকার করল তখন নাজিল হলো অর্থাৎ তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয় কাফিরদের কাছে চলে যায় তবে তোমরা তার বদলা নিবে সুরা আল মুমতাহিনা আয়াত নাম্বার এগারো বদলা হলো কাফিরদের স্ত্রী যারা হিজরত করে চলে আসে তাদের কাফির স্বামীকে মাহর মুসলিমদের যা দিতে হয় এ সম্বন্ধে নাবী সাল্লাহ সাল্লাম নির্দেশ দেন যে তারা যেন মুসলিমদের সেসব স্ত্রী চলে গেছে ওই অর্থ তাদের মুসলিম স্বামীদেরকে দিয়ে দেয় জুহরি রহমতুল্লাহ আলহি আরও বলেন এমন কোনো মুহাজির নারীর কথা আমাদের জানা নেই যে ইমান আনার পর মুরতাদ হয়ে চলে গেছে আমাদের কাছে এ বর্ণনা পৌঁছেছে যে আবু বাসির ইবনু আসিদ সাকাফি রদিল্লাহ তালাহু ইমান এনে চুক্তির মেয়াদের মধ্যে নাবি সাল্লাহ আলাইসাল্লামের নিকট হিজরত করে চলে আসলেন তখন আকনাস ইবনু শারিক আবু বাসির রদিল্লাহ তালাহুকে ফেরত চেয়ে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট পত্র লিখল অতপর তিনি হাদিসের বাকি অংশ বর্ণনা করেছেন